যদি প্রয়োজন পড়ে তবে দেখিয়ে দিবে ইংলিশ কাকে বলে যদি প্রয়োজন পড়ে তবে বুঝিয়ে দিবে আমরাও পারি বটে যদি প্রয়োজন পড়ে তবে দেখিয়ে দিবে ইংলিশ কাকে বলে যদি প্রয়োজন পড়ে তবে বুঝিয়ে দিবে আমরাও পারি বটে তবে এই কথা দিলে পুষে রাখতে হবে আমরা বাঙালি সন্তান বাংলা আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় চির অম্লান বাংলা ভাষার উজ্জ্বল করে প্রতি ঘরে ঘরে ছড়িয়ে দিতেই হবে বিনা কারণে নিষ্প্রয়োজনে ইংলিশে কথা বলা ছাড়তে হবে বিনা কারণে নিষ্প্রয়োজনে ইংলিশে কথা বলা ছাড়তে হবে বিনা কারণে নিষ্প্রয়োজনে ইংলিশে কথা বলা ছাড়তে হবে ইংলিশে কথা বলা ছাড়তে হবে ইংলিশে কথা বলা ছাড়তে হবে খালি কলসি যেটা সেটা বেশি নড়ে যারা মূর্খের দল তারা বেশি পারে খালি কলসি যেটা সেটা বেশি নড়ে যারা মূর্খের দল তারা বেশি পারে খালি কলসি যেটা সেটা বেশি নড়ে যারা মূর্খের দল তারা বেশি পারে যাকে দেখে তার সাথে সারাদিন মুখে মুখে ইংলিশে তর্কেই জড়াতেই চায় হ্যাঁ। বাড়িতে বা গাড়িতে হাটকে বা বাজারে আমি একটা কিছু বোঝাতেই চাই হ্যাঁ। খবর নিলেই দেখি সেই সে আনা সে আনি বারে বারে পরীক্ষায় গোল্লা মারে বিনা কারণে নিষ্প্রয়োজনে ইংলিশে কথা বলা ছাড়তে হবে বিনা কারণে নিষ্প্রয়োজনে ইংলিশে কথা বলা ছাড়তে হবে বিনা কারণে নিষ্প্রয়োজনে ইংলিশে কথা বলা ছাড়তে হবে ইংলিশে কথা বলা ছাড়তে হবে ইংলিশে কথা বলা ছাড়তে হবে যদি সুন্দরী বেপর্দা নারীকে দেখে তবে ইংলিশে পটানোর চেষ্টা করে যদি সুন্দরী বেপর্দা নারীকে দেখে তবে ইংলিশে পটানোর চেষ্টা করে যদি সুন্দরী বেপর্দা নারীকে দেখে তবে ইংলিশে পটানোর চেষ্টা করে কেউ কেউ আবার দেখি ছাত্র মাদ্রাসারি টিটকারি ঠাট্টা পাত্র বানায় ইংলিশে পটু তাকে কায়দা পড়তে দিলে দেখবে তাহার গাল দাঁত ভেঙে যায় হ্যাঁ। কেন এত লাফালাফি কবর ঘরের বাতি ইংরেজি বাংলা না আরবি হবে বিনা কারণে নিষ্প্রয়োজনে ইংলিশে কথা বলা ছাড়তে হবে বিনা কারণে নিষ্প্রয়োজনে ইংলিশে কথা বলা ছাড়তে হবে বিনা কারণে নিষ্প্রয়োজনে ইংলিশে কথা বলা ছাড়তে হবে ইংলিশে কথা বলা ছাড়তে হবে ইংলিশে কথা বলা ছাড়তে হবে ইংলিশে কথা বলা ছাড়তে হবে সুজুলে বিপিএস ও ফাজুল কুরআন মাদ্রাসা Laksam Comilla zero one eight two nine two three one two zero one Facebook dot com slash BPS ASG